আসিছেন হাবিবে খুদা আরস পাকে তাই উঠেছে চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে যেমন চক কোকিল যেমন গে ওঠে ফাগুন আসার আভাস পে তেমনি করে হরষিত ফেরেস্তা সব উঠল গে দেখো আদারো সে আসেন মোদের নবী কামলেওয়ালা ফেরো সেই খুশিতে চাঁদ শুরু যাজ হলো দিগুনালা দেখো আজারো আসেন মোদের নবী কামলেওয়ালা হর সেই খুশিতে চাল শুরু যাজ হলো দিগুনালা দেখো আজারো আসেন মোদের নবী কামলেওয়ালা আর সেই খুশিতে চাল শুরু যাজ হলো দিগুনালা ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যান জ্ঞানে ধরতে নারে রে ফকির দরবেশ আউলিয়া দারে ধ্যান জ্ঞানে ধরতে নারে যার মহিমা বুঝতে পারে যার মহিমা বুঝতে পারে এক সে আল্লাহ তালা মোদের নবী কামলেওয়ালা দেখো আজ রোষে আসেন মোদের নবী কামলেওয়ালা আর সেই খুশিতে চাঁদ হলো দ্বিগুণালা বারিক মুখে নিলে যাহার নাম চিরতরে হয় দোজক হারাম বারিক মুখে নিলে যাহার নাম চিরতরে হয় দোজক হারাম পাপির তরে দস্ত্র জাহার পাপির তরে দস্ত্র জাহার কৌসরের পেয়ালা মোদের নবী কমলেওয়ালা দেখো আজারো সে আসন মোদের নবী কমলেওয়ালা এর সেই খুশিতে চাচুরো জজ হলো দিগুনালা ভীম হরপ না থাকলে যে আহাদ নামে মাখা যার শিরিন সাহাদ ভীম হরপ না থাকলে যে আহাদ নামে মাখা যার শিরিন সাহাদ নিখিল প্রেমাস্পদ আমার মোহাম্মদ নিখিল প্রেমাস্পদ আমার মোহাম্মদ ত্রিভুবন জালা মোদের নবী কমলে বালা দেখো আজারো সে আসল মোদের নবী কামলেওয়ালা ফেরো সেই খুশিতে চাঁদ শুরু যাজ হলো দিগুনালা দেখো আজারো সে মোদের নবী কামলেওয়ালা ফেরো সেই খুশিতে চাঁদ শুরু যাজ হলো দিগুনালা দেখো আদারো সে আসল মোদের নবী কামলেওয়ালা সেই খুশিতে চাঁদ শুরু যাজ হলো দ্বিগুণালা দেখো আদারো সে আসল মোদের নবী কামলেওয়ালা সেই খুশিতে চাঁদ শুরু যাজ হলো দ্বিগুণালা